وليها هو وليها وليها هو هاهي وليها هو هاهي من المهاهي من المهاهي مهاهو مهاهو وليها وليها ايه ورفنا في ها ها حا حا حا حا حا একসাথে বলবেন দুই নম্বর মাহরাজ দুই নম্বর মাহরাজ দুই নম্বর মাহরাজ দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা হ্যাঁ। আইন হা হ্যাঁ। নম্বর মাখরাজ দুই নম্বর মাখরাজ দুই নম্বর মাখরাজ দুই নম্বর মাখরাজ অলকের মধ্যখান হইতে অলকের মধ্যখান হইতে আইন হ্যাঁ আইন হ্যাঁ কিন্তু হাফসের মধ্যে আছে চতুর্থ ছিল কি ইসমাত রাখাও বলে রাখাও আছে এখানে কি প্রথম কাজ কি কাজ কি পঞ্চম শিবাদের কাজ কি জমে থাকবে এখন দেখেন প্রথম কটা দুইটাই কিভাবে ফলন পেয়েছে হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ। কত আনতে দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফেসবুকে পৌঁছ কি থাকবে শিখে আপনারা ভুল করছি হয়ে গেছে যা হয়ে গেছে তাও তাও শুধু তাও শুধু না তাও সাথে আনে বলেন راح এখন তিলওয়াত কেমন সাহায্যে লাগে ইহ ইহ অর্থাৎ ভুল করলে একটা একটা দুটার বিপরীত চলে যাবে এই দেখেন নেগেটিভ পজিটিভ দুটোটা ঠিক থাকলে কি হয় কারেকশন চলে লাইট জ্বলে কেউ একটু জয়েন করে দেখি নষ্ট হয়ে যাবে আগুন যাবে কেন আগুন যাবে এই যে উল্টা পাল্টা করলেই নষ্ট হয়ে যাবে বুঝেছেন এখন কথা হ্যাঁ ভাল লাগছে এখন বলেন এ إح আগে বুঝেন আপনারা এরপরে আমি করার শেষ হওয়ার পরে আপনার শুরু করবেন আমার সাথে শুরু করবেন না তাহলে করা হবে না বুঝেছেন বলেন আমি তো শেষ করতে হবে যে কোনো আমার শেষ তখন আপনি শুরু করবে এইরকম أحا أحا أحا أحا إحا إحا إحا إحا إحا আপনার বলবেন ইহা ইহা ইহা ইহা ইহা ইহা ইহা ইহা উহা উহা উহা উহা এই, আপনি বলতে পারছেন বলতে পেরেছেন আপনি কি আপনি বলেছেন জি জি কি হয়েছে সিদ্ধ হয়ে গেছে রাখা হয়নি আপনার মধ্যে কি এটা কি হয়েছে সিদ্ধা সিদ্ধা কি এটা সিদ্ধ হলে কি হবে আওয়াজটা কি হয়ে যায় এজন্য পড়াতে কি হয়েছে হয়েছে কি হয়েছে বলেন কোথায় ছিলাম আহা আহা ইহা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খোলা থাকবে আওয়াজটা উপরে দিকে উঠবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মাস্কু করতে হবে আপনি মাস্কু করতে হবে তাহলে আপনার ওরকম কি ঠিক হবে না মাস্কু করতে হবে মাস্কু করলে মাস্কু গুলি ঠিক হয়ে গেলে আপনার উচ্চারণ পঁয়ত্রিশ পারার উচ্চারণ ঠিক হয়ে যাবে সব জায়গায় আপনি একটি তরজে এই লাফজায় আপনি দিলে হ্যাঁ। না এগুলো হ্যাঁ। করছি হ্যাঁ। ভালো হয় বুঝেছেন আপনারা অডিও করে নেন ওটা আপনারা সবাই করে নেন শুধু আপনার টপিক থাকলে ভালো এটা পরবর্তীতে আমরা এখনো ব্যবস্থা নেই নেই হবে বলেন কোথায় ছিলাম হ্যাঁ حاء حاء حو حو حو حو حوحا حوحي حوحي حوحي حوحي حوحي حا حو حا حو يوجه حاحو حاحو حاحو حاحو ولي ححو ولي ححو ولي ححو ولي ححو ولي ححو ولي ححو ولي ححو حاحي ولي ححو حوحاهيgan bultan حوحاحي وليحا حوحاحي وليحا حوحاحي من الموحاحي من الموحاحي من الموحاحي من الموحاحي من المحاح من المحاح من المحاح من المحاح محاحو محاحو محاحو محاحو محاحو محاحو محاحو জাম করার সময় দেখেন দিনের জিউবার কি আগা এবং সল উচ্চারণ করার সময় জিউবার তো মধ্যখান না জিউবার ঘুরার মধ্যখান আগামী পার্থক্য এটা সিফাতে পার্থক্য করে ইস্তাহলা এবং ইতবাদের কারণে ইস্তাহলা সদের সময় জিউবার উপর উঠে এই বাগানে কিছু জিহবার মধ্যে উপর তার সাথে লেগে থাকে আর চীনের সময় জিহবার পুরার নিচে দিকে থাকে আর জিহবার মধ্যাহ্ন উপর তার জীবিত থাকে ওই দুই সিবাতের কারণে এটা এই মোটা হয় এখানে পার্থ করে সমান দুটা আচ্ছা একটা কথা দাগ সিনেমা কাজ করেন bar aga diu bar aga diu bar aga diu bar aga সামনের নিচের সামনের নিচের সামনের নিচের সামনের নিচের দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় একটি হরফ উচ্চারিত হয় একটি হরফ উচ্চারিত হয় একটি হরফ উচ্চারিত হয় বারো নম্বর মাখরাজ বারো নম্বর মাস বারো নম্বর মাখরাজ বারো নম্বর জিউবার আগা জিউবার আগা সামনের নিচের সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুইটি তিনটি হরফ উচ্চারিত হয় তিনটি হরফ উচ্চারিত হয় সিফাতে লাজিমায়ে গাইরে মুতাদদ সাতটি সিফাতে লাজিমায়ে গাইরে মুতাদদ সাতটি মুতাবদ্দা মুতাবদ্দা মুতাবদ্দা মুতাবদ্দা সাতটি কয়টি কয়টি Sifate lazime gayre mutadaddah poeti. Sifate lazime gayre Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. Sofil kolkola. القلقلة صاف القلقلة قاف القلقلة صاف القلقلة لين انحراف لين انحراف لين انحراف لين انحراف সেটার মধ্যে আছে দেখো তো তিন নম্বর استثقالا استثقالا استثقالا استثقالا قاف القلقلة قاف القلقلة قاف القلقلة قاف القلقلة قاف القلقلة قاف القلقلة لي للانحراف للانحراف للانحراف للانحراف تكرار تكرار تكرار تكرار تكرار تكرار تمشي تمشي تمشي تمشي تمشي تمشي استطالت استطالت استطالت استطالت صفة لازمة غير متضاد شك صفة لازمة غير متضاد شك غافل فقلا صافر فقلا غافل فقلا صافر فقلا غافل فقلا صافر فقلا غافل فقلا صافر فقلا غافل فقلا صافر فقلا غافل فقلا صافر فقلا غافل فقلا kolkolah. Sofir kolkolah. Kofil kolkolah. Sofir kolkolah. Kofil kolkolah. Sofir kolkolah. Kofil kolkolah. Sofir kolkolah. Lin inheraf. Lin inheraf. Lin inheraf. Lin inheraf. Lin inheraf. Lin inheraf. Perempuan nih ya, sencal ya, Lean in Arab. Lean in Arab. Lean in Arab. Lean in Arab. Lean in Arab. Lean in Arab. Back roll. Back roll. Back roll. Back roll. Back roll. Back roll. Back roll. Back roll. Back roll. Back roll. Back roll. Back roll. Back roll. Back Lean in Arab. Lean in Arab. Lean in Arab. Lean in Arab. Lean انحراف لي تكرار تكرار تكرار تكرار تكرار تكرار تكرار تكرار تكرار غافر قلقلام غافر قلقلام غافر قلقلام غافر قلقلام غافر قلقلام غافر قلقلام للانحراف للانحراف للانحراف للانحراف تكرار تكرار تكرار تكرار تكرار شطرا خفض فصلا صفر فقلا لين إن عرف لين انحراف تكرار تكرار تبشي تمشي تبشي تمشي تبشي تمشي تبشي تمشي تبشي تمشي استطالت استطالة استطالت استطالة استطالت استطالة تبشي تمشي تبشي تمشي تبشي تمشي تبشي تمشي تبشي تمشي تبشي تمشي استقالت استقالت استقالت استقالت صافر قلقلة صافر قلقلة صافر قلقلة صافر قلقلة